পবিতর মানব তুমি গরিবের সাথী তোমার জ্ঞানের আলোতে আজ দূর হল রাতি পবিতর মানব তুমি গরিবের সাথী তোমার জ্ঞানের আলোতে আজ দূর হল রাতি সৃষ্টির সেরা তুমি অগ প্রিয় নবীজি সুন্দর নও তুমি অগ চির সুন্দর নবী পবিতর মানব তুমি পবিতর মানব তুমি গরিবের সাথী তোমার জ্ঞানের আলোতে আজ দূর হল রাতি আমার বুকে বহে সদা নবী তোমার প্রেমের বান আমার বুকে বহে সদা নবী তোমার প্রেমের বান দেখিনি তোমায় তবু কেন এত যে টান খুঁজে দেখি তোমায় নবী খুঁজে দেখি তোমায় নবী হয়ে পাগল পারা অবুঝিয়ে মন বোঝে না যে নবী তোমাকে ছাড়া পবিতর মানব তুমি গরিবের সাথী তোমার জ্ঞানের আলোতে আজ দূর হলো রাতি সৃষ্টির সেরা তুমি অগ প্রিয় নবীজি সুন্দর নও তুমি অগো চির সুন্দর নবী পবিতর মানব তুমি গরিবের সাথী পবিতর মানব তুমি গরিবের সাথী তোমার জ্ঞানের আলোতে আজ দূর হল রাতি তুমি বিনা সব কিছু মোর ভালো নাহি লাগে সুন্দর এ পৃথিবীতে মন নাহি বসে তুমি বিনা সব কিছু মোর ভালো নাহি লাগে সুন্দর এ পৃথিবীতে মন নাহি বসে তুমি ছাড়া এ জীবনে তুমি ছাড়া এ জীবনে আর নাই যে কোনো স্বাদ পাব কবে তোমায় দেখা মর নবী মোহাম্মদ পবিতর মানব তুমি পবিতর মানব তুমি গরিবের সাথী তোমার জ্ঞানের আলোতে আজ দূর হলো রাতি ফারি কুলের ওই মনের আশা অগ প্রিয় নবীজি ফারি কুলের ওই মনের আশা অগ প্রিয় নবীজি দেখা পেলে ধন্য হব জীবনে আমি পবিতর মানব তুমি পবিত্র করো মানব তুমি গরিবের সাথী তোমার জ্ঞানের আলোতে আজ দূর হলো রাতি সৃষ্টির সেরা তুমি অগ প্রিয় নবীজি সুন্দর নও তুমিও গো চির সুন্দর নবী পবিতর মানব তুমি পবিতর মানব তুমি গরিবের সাথী তোমার জ্ঞানের আলোতে আজ দূর হলো রাতি